যে ব্যক্তি সমাজের সেবা করতে পারবে সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে তবে অন্তরে যেন এখলাস থাকে যে আমি সমাজের বা সমাজের লোকজনের এই জন্য সেবা করছি যাতে আল্লাহ তালা আমার প্রতি রাজি হয়ে যান সম্মানিত মুসলিম সমাজ সহি বোখারির মধ্যে এবং সহি মুসলিম গ্রন্থের মধ্যে একটি হাদিস এসেছে যে হাদিসটির মধ্যে আল্লাহ রসুল্লা আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফি কুল্লি রাত বাতিন আজর অর্থাৎ সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি লাভ হয় সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি লাভ হয় প্রত্যেকটি প্রাণীর যে আপনি সেবা করবেন তাতে আপনি আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবেন প্রাণীর সেবা করাতে প্রাণীর উপকার করাতে আপনি আল্লাহ তবারকুয়া তালার কাছে মহাপুণ্য লাভ করতে পারবেন আল্লাহ তবারকুয়া তালার আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন তাহলে এই হাদিসটির দ্বারা বোঝা যাচ্ছে যে প্রকৃত ইসলাম ধর্ম হচ্ছে দয়ার ধর্ম করুণার ধর্ম প্রত্যেকটি মানুষ যেন সমাজের লোকের প্রতি দয়া করে প্রত্যেকটি মানুষ যেন সমাজের প্রতিটি বস্তুর প্রতি দয়া করে এমনকি জীবজন্তুর প্রতি যেন দয়া করে তাহলে ইসলাম ধর্ম হচ্ছে দয়ার ধর্ম দিন ইসলাম হচ্ছে করুণার ধর্ম সুতরাং আমরা সমাজে অভাবগ্রস্ত লোকের সেবা করব অসহায়দের সহযোগিতা করব। এতে আমরা দেখব না যে তার কার কি ধর্ম আছে কার কি বর্ণ আছে কার কি আভ্যন্তরীণ অবস্থা আছে আমরা বাহ্যিক অবস্থা দেখে লোকের সেবা যত্ন করব। এটাই হচ্ছে ইসলামের দাবি তাই রসুল্লাহ সাল্লাম বলেছেন ফি কুল্লে কাবেদিন রতবাতিন আজরা প্রত্যেকটি জীবের সেবাতে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে কারণ যে আল্লাহর কাছে ওই সময়তে আপনি নেকি পাবেন বা পুণ্য লাভ করতে পারবেন যখন আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালা যখন আপনার প্রতি রাজি হয়ে যাবেন আল্লাহ তালার যখন আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন আল্লাহ আপনাকে পুণ্য দান করবেন আল্লাহ নেকি দান করবেন তো এই ধরনের অনেক ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায় একদা একটি লোক পিপাসিত হয়ে কুয়ো থেকে পানি উঠিয়ে নিজে পান করে তারপরে দেখছে যে একটি কুকুর পিপাসার কারণে ছটপট করছে তখন সে মনে করল যে সে যেমন পিপাসিত হয়েছিল সেই রকম এই কুকুরটিও পিপাসিত হয়েছে সুতরাং সেই কুয়ো থেকে পানি উঠিয়ে সেই কুকুরকে পান করালো আল্লাহ তবারকালা এই কাজটি পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন সে জান্নাতবাসী হয়ে গেল সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারল এই হাদিসটি অকাট্য হাদিস সহি বুখারির মধ্যেও আপনি দেখতে পারবেন আর সহি মুসলিম শরীফের মধ্যেও দেখতে পারবেন সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তো যে হাদিসটি আমি বলেছি রসুল্লাহ সাল্লাহাম বলেছেন এই হাদিসের শেষে যে ফি কুল্লে ফি কুল্লে কাবেদিন রাতবাতিন আজরুন এই হাদিসটি বোখারি শরীফের মধ্যে দু হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস দেখতে পারেন দু হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস দেখতে পারেন এবং সহি মুসলিম গ্রন্থে দেখতে পারেন একশো তিপ্পান্ন হাইফেন ব্র্যাকেটের মধ্যে দেখতে পারেন দুই হাজার দুশো চুয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি সহি বখারির মধ্যে এবং সহি মুসলিম গ্রন্থের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে তবে আমি এই একটি নাম্বার আপনাদের সামনে পেশ করলাম সুতরাং আজ থেকে আমরা যত পারব লোকের উপকার করব জীবজন্তুর সেবা করব মানুষের সেবা যত্ন করব আর এর দ্বারা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করব أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته